سبات فانفروا سبات أو انفروا جميعا অস্ত্রের ঝনঝনানি শুনেছ কি তুমি অস্ত্রের ঝনঝনানি শুনেছ কি তুমি অস্ত্রের ঝঞ্ঝনানি শুনেছ কি তুমি বসনিয়া চেচনিয়ারা গান ফিলিস্তিনে বসনিয়া চেচনিয়ারা গান ফিলিস্তিনে মাবরের কান্নার ধ্বনি শুনেছ যে তুমি মাবনের কান্নার ধ্বনি শুনেছ যে তুমি তবুও কি লড়বে না তুমি আজি দিনের তরে তবুও কি লড়বে না তুমি আজি দিনের তরে অস্ত্রের ঝনঝনানি শুনেছ কি তুমি অস্ত্রের ঝনঝনানি শুনেছ কি তুমি তাকবীর ধন নিয়ে যাগো রে লাশিন কবি নিয়ে চলো রে তাকবীর ধ্বনি দিয়ে যাগো রে লাশিন কবি নিয়ে চলো রে মিসাইল মেশিন গান ধরো রে জালিম খতম তুমি করো রে তাকবীর ধ্বনি দিয়ে যাগো রে লাশিন কবি নিয়ে চলো রে তুমি করো রে পালাবে তবে গুটিয়ে পালাবে তবে হারে নারালে যে গুটিয়ে অস্ত্রের ঝনঝনানি শুনেছ কি তুমি অস্ত্রের ঝনঝনানি শুনেছ কি তুমি বসনিয়া চেচনিয়া আরাকান ফিলিস্তিনে বসনিয়া চেচনিয়া আরাকান ফিলিস্তিনে মাবুলের কান্নার ধ্বনি শুনেছ যে তুমি মাবুলের কান্নার ধ্বনি শুনেছ যে তুমি তবুও কি লড়বে না তুমি আজ দিনের তরে তবুও কি লড়বে না তুমি আজ দিনের তরে অস্ত্রের ঝনঝনানি শুনেছ কি তুমি অস্ত্রের ঝনঝনানি শুনেছ কি তুমি হায়দারি হাক দিয়ে উঠো রে কুপুরি বাধা পায় ডালো রে হায়দারি হাক দিয়ে উঠো রে উঠোরে পুকুরি বাধা পায়ে দলরে আমামা বেদে তুমি চলরে দামামা বাজিয়ে দলরে ধন্য হও তুমি শহীদি সরা প্রিয়ে ধন্য হও তুমি শহীদি সরা প্রিয়ে অস্ত্রের ঝনঝনানি শুনেছ কি তুমি অস্ত্রের ঝঞ্ঝলানি শুনেছ কি তুমি বসনিয়া চেচনিয়া রাগান ফিলিস্তিনে বসনিয়া চেচনিয়া রাগান ফিলিস্তিনে মাগরের কান্নার ধ্বনি শুনেছ যে তুমি মাগরের কান্নার ধ্বনি শুনেছ যে তুমি তবুও কি লড়বে না তুমি আজ দিনের তরে তবুও কি লড়বে না তুমি আজ দিনের তরে অস্ত্রের ঝঞ্ঝনানি শুনেছ কি তুমি অস্ত্রের ঝঞ্ঝনানি শুনেছ কি তুমি অস্ত্রের ঝঞ্ঝনানি শুনেছ কি তুমি যুগে যুগে এ ধরার বুকে আগমন ঘটেছে অসংখ্য মহামানবের যারা নিজেদের সর্বস্ব বিলীন করে দিয়েছেন এলাই কালিমাতুল্লার জন্য যাদের নাম শুনলে কপট ইয়াহুদি খ্রিস্টানদের শক্তি ধর অন্তর হয়ে উঠে প্রকম্পিত তেমনি এক কালজয়ী মহামানব তাগুতি শক্তির ভীতির কারণ উসামা বিন লাদেন